আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে আজকেও আমরা আলোচনা করছি শিশুদের মাঝে জেন্ডার ভিত্তিক ইসলামের আহকামগুলো সম্পর্কে সচেতনতা তৈরি এবং নারী পুরুষের মধ্যকার আচরণবিধি কি হবে সেটি সম্পর্কে তাদেরকে অবগত করা সম্পর্কে আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় যে মূলনীতিটি আপনাদের সামনে বলতে চাই কারণ এর মধ্যে আমরা প্রথম যে মূলনীতি বলেছি সেই প্রথম মূলনীতিটি ছিল যে শিশুদেরকে ইভেন পিতা মাতা তাদের কাছে আসার পূর্বে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে এর মাধ্যমে তাদেরকে একটা জেন্ডার এডুকেশন জেন্ডার ওরিয়েন্টেশন তাদেরকে প্রদান করা দু নম্বর যে বিষয় আমরা বলেছি শিশুদেরকে তাদের চক্ষুকে বিপরীত যে জেন্ডারের প্রতি তাকানোর আগে তাদের চক্ষুকে অবনত করে রাখা চক্ষুকে বন্ধ করে রাখা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করা এগুলো তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে ছোট অবস্থায় থেকেই তৃতীয়ত আমরা বলছিলাম যে শিশুদের মাঝে যখন তাদের একটা বয়স উপনীত হবে একটা পরিণত বয়স আসবে তখন তাদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ এটা ইসলামে ছাড়া আপনি পৃথিবীর কোথাও এইরকম কোন কোনো ফিলসফি এমন কোন দর্শন এমন কোন বিধি এমন কোন নীতিমালা পাবে না কেউ এই বিষয়ে আলোচনা করে না শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাম রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন কারণ অমায়ন্তিল হাওয়া ইনহুয়া ইনলা ওয়াহিউহা তিনি তো নিজে মন গড়া কোনো কথা বলেন না ওহি এর মাধ্যমে যে সব হানুয়া তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের মাঝে কোন ধরনের আর্জ কখন ডেভেলপ করে মানুষের মধ্যে কোন প্রবণতা কোন আকর্ষণ কোনটি কখন ডেভেলপ করে এটি জিনিস জানেন সে সে মহান আল্লাহ সুবহানুয়া তালাই তার মেডিকেশন তার প্রেসক্রিপশন তার ঔষধ তিনি জানিয়ে দিয়েছেন এখন তো আমরা বিভিন্ন রোগের জন্য ইভেন আমাদের বাচ্চাদের মাঝে তাদের যে মেন্টাল যে ভায়োলেন্ট একটা অ্যাটিটিউড তৈরি হয় ফিজিক্যাল একটা ভায়োলেন্ট অ্যাটিটিউড তৈরি হয় ইত্যাদি তাদের মাঝে তৈরি হয় শারীরিকভাবে মানসিকভাবে তাদের মাঝে বিকারগ্রস্ত দেখি এবং বিপরীত জেন্ডারের প্রতি তাদের আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে সমাজে যে যে খারাপ অবস্থা আমরা দেখছি ইভেন আপনি ওয়েস্টের কথা আমরা এখানে নিশ্চয়ই আলোচনা করব যেখানে আমরা প্রতি মুহূর্তে দেখছি ইভেন স্কুল গোয়িং চিলড্রেন যারা এখন হয়তো বা স্কুলের আপনার ক্লাস সেভেন এইট এর আঙ্গিনেও যারা পার হয়নি তাদের মাঝে যে চারিত্রিক অবক্ষয় অধপতন লঙ্ঘন আমরা দেখি স্খলন আমরা দেখি এটি আমাদেরকে প্রচণ্ডভাবে আমাদেরকে কষ্ট দেয় আমরা খুবই খুবই ক্লান্ত হয়ে পড়ি এগুলো দেখলে আমাদের মন খুবই খারাপ হয়ে যায় আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটি যদি এখানে অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করা হতো তাহলে এত অধপতন সমাজের আমরা দেখতাম না একটি সুস্থ একটি একটি পবিত্র সমাজ আমরা তাহলে এখানে দেখতে পেতাম অতএব এখানে আমাদেরকে শিশুদেরকে জেন্ডার এডুকেশন বা জেন্ডার অ্যাওয়ারনেস যদি শিশুদের মধ্যে বিল্ড আপ করতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম প্রধান একটি মূলনীতি হলো যে তারা যখন একটি নির্ধারিত বয়স আসবে তখন তাদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে এখানে আমরা নির্ধারিত বয়স বলতে কি বুঝাচ্ছি নির্ধারিত বয়স বলতে রাসুল্লাহ সাল আলিয়াম স্পষ্ট করে তা বলে দিয়েছেন মুরু আউলাদা কুম্বে সলাতি ওহম আবনা উসাব এই সেনিন তোমাদের সন্তানগুলোকে তোমরা সালাতের আদেশ দাও যখন তাদের বয়স সাত হয় আর আলাই হোম আবনা ও আশরে সেনিন আর তাদেরকে সালাতের ব্যাপারে আশাসন করো যখন তাদের বয়স হয় দশ ওয়াফার রে বাইন হোম ফিল্মা দোয়া তখন দশ বছর যখন বয়স তাদের হবে তখন তাদের বিছানাগুলো আলাদা করে দাও অতএব রাসুল্লাহ সাল আলী স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন তাদের বয়স দশ হবে তখন তাদের তাদের বয়সগুলো তখন তাদের বিছানা আলাদা করে হবে এটি যদি আমরা এই যে হাদিসের তো দুটো অংশ প্রথম অংশ হচ্ছে যখন তাদের বয়স সাত হবে তখন তাদেরকে কি করতে হবে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করতে হবে আর যখন তাদের বয়স দশ হবে তখন তাদেরকে সালাতের ব্যাপারে শাসন করতে হবে এরপরে সালাম বললেন এবং তোমরা তাদের তাদের বিছানাগুলো আলাদা করে দাও এখন যে বিছানা আলাদা করে দেওয়ার বিধানটা কি এটি কি দশ বছর বয়সের সাথে সম্পর্কিত নাকি সাত বছর বয়সের সাথে সম্পর্কিত আমরা এর সমাধান খুঁজে পাই ইমাম হাকিম রহিমুল্লাহ তার মোস্তাদাকে একটি হাদিস বর্ণনা করেছেন যেটি ইমাম মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি এবং ইমাম জাহাবি রাহিমুল্লাহ তিনি হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইদা আলা ইমাম হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন যখন তোমাদের সন্তানদের বয়স সাত হবে তখন তোমরা তাদের বিছানাগুলো আলাদা করে দাও তাহলে এখানে স্পষ্ট করে সাতের সাথে বিছানা আলাদা করে দেওয়ার বিষয়ে এসেছে সাতের সাথে অতএব সাত থেকে তাদের বিছানা আলাদা করে দেয়া এটি আমাদের জন্য উত্তম দশ থেকে তাদের বিছানা আলাদা করেই দিতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ এর মধ্যে কোনো দ্বিধানন্দ নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং এর মধ্যে কোনো ব্যতিক্রম এর ব্যত্যয় কোনোভাবে আমাদের তৈরি করা যাবে না যাতে এটি কেন কারণ হচ্ছে যে শিশুদের সাত বছরের পর থেকে তাদের মধ্যে মধ্যে বিপরীত যে জেন্ডার রয়েছে বিপরীত লিঙ্গে তাদের যে বিভিন্ন শারীরিক যে আকর্ষণ বিকর্ষণের জায়গাগুলো রয়েছে এগুলোর সাথে তার কিছুটা হলে ধীরে ধীরে ধীরে ধীরে তার একটা পরিচিতি তৈরি হয়ে যায় অতএব যখন তাদেরকে একই বিছানা রাখা হয় তখন তাদের মধ্যে এমন চিন্তা চেতনা তাদের মধ্যে তৈরি হয়ে যেতে পারে তাদের অবচেতন মনে শিশুরা হতে পারে তারা হতে পারে এত কিছু বোঝে না কিন্তু তারপর তাদের মাঝে চিন্তা ডেভেলপ ধীরে ধীরে ধীরে তার মধ্যে এই চিন্তা ডেভেলপ করতে পারে আর যখন তার বয়স আরেকটু হবে সাত আট দশ বছর যখন হবে তখন ছয় শয়তান তার মাঝে বিভিন্নভাবে সকল চিন্তা ঢুকিয়ে দিতে চায় এবং যাতে সে পরিণত বসে যখন উপনীত হবে তখন তার মধ্যে এই সকল চিন্তা চেতনাগুলো একেবারে বদ্ধ পরিকর হয়ে যায় কত আমরা আমরা কিন্তু এরকম ভায়োলেশন আমরা কিন্তু এমন অ্যাভিউজ আমরা কিন্তু এমন দুর্ঘটনার অবস্থা বিভিন্ন জায়গায় দেখতে পাই জানতে পাই শুনতে পাই যে যেখানে এতটুকু বাচ্চাদের মাঝেও তাদের চারিত্রিক স্খলনের ঘটনা আমাদের কাছে বিভিন্ন জায়গা পত্র পত্রিকা এর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আসে আর তাছাড়া তো আমরা ওয়েস্টের যে যে কিছু নমুনা আপনাদের সামনে পরবর্তী উল্লেখ করব যেখানে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান এবং রিসার্চ গবেষণা এখানে স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছে যে কিভাবে এই ঘটনাগুলো ঘটে যে আমরা এখানে যে বিছানা আলাদা করে দেওয়ার যে কথা বলেছি বিছানা আলাদা করে দেওয়ার অর্থ কি বিছানা আলাদা করে দেওয়ার অর্থ হচ্ছে তারা আলাদা আলাদা বিছানে ঘুমাবে এক নম্বর কথা অর্থাৎ তাদের বিছানা এক থাকবে না একই বিছানায় তারা ঘুমাবে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে একই বিছানা যদি তারা ঘুমায় তাহলে একই লেপের নিচে বা একই একই চাদর একই একই কাঁথা একই কম্বল এর নিচে তারা ঘুমাবে না অর্থাৎ তাদের আলাদা একেবারে সম্পূর্ণ সেপারেট অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য থাকতে হবে যদি তারা একই খাত খাট বা একই একই একই চকি বা এর উপর যদি তারা ঘুমায় অতএব কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একটার উপরে একটার উপরে তাদেরকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করে দেয়া ঠিক নয় কারণ ইসলাম বলেছেন তাদের বিছানাগুলো তাদের শোয়ার জায়গাগুলো একেবারে আলাদা করে এটি স্পষ্ট হাদিসের বর্ণনা অতএব এই হাদিসের স্পষ্ট বর্ণনার উপর যদি আমাদেরকে থাকতে হয় এবং এটি হচ্ছে সর্বোত্তম শাহুল্লাহ মহাদিস রহরম রহমুল্লাহ তার হজ্জাতুল্লাহ বালিগা খুবই চমৎকার গ্রন্থ যারা সুযোগ পাবেন তারা এই গ্রন্থটি পড়ে নেবেন তিনি তার হজ্জাতুল্লাহ হিলবালিগা বাংলা বইটির অনুবাদ হয়েছে এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে এই এই বছরের বয়সের যখন তাদের বয়স সাত হয় তখন থেকেই তাদের মাঝে তাদের মাঝে তখন এই যে বালেগ হয়ে যাওয়ার প্রবণতাগুলো বা বিভিন্ন চিহ্ন তাদের মধ্যে দেখা দেওয়া শুরু করে চিন্তা চেতনা কাজকর্ম আচার আচরণে এগুলো তাদের মধ্যে ডেভেলপ করা শুরু করে দেয় অতএব তখন থেকেই যদি আমরা তাদেরকে আলাদা করে দিই তখন তাদের মাঝে এই বিপরীত জেন্ডারের প্রতি যে আকর্ষণ বিকর্ষণ এগুলো নেগেটিভলি কোনোভাবে তৈরি হবে না যে নেগেটিভ তৈরি হওয়াটা আমরা অন্যান্য জায়গায় দেখছি অথবা আচ্ছা, এই জন্য আমরা দেখি যে কত জায়গায় এবং কত দুর্ঘটনা ঘটছে যে একই জায়গায় ইভেন ভাই বোনদেরকে যদি একই জায়গায় একই বিছানা রাখা হয় তাহলে সেখানেও কারণ এখনও তাদের মধ্যে সেই উপলব্ধি সেই প্রবণতা তৈরি হয়নি সেখানেও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা তৈরি হওয়ার সুযোগ থাকে সম্ভাবনা থাকে এবং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ রাসুল্লাহাম কিন্তু আপন ভাই বোনদের কথাই বলেছেন আপন ভাই বোনদের বিছানা আলাদা করে দেওয়ার কথাই বলেছেন অন্যদের বিষয় তো এখানে সম্পূর্ণভাবে আরও আরও ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর অতএব সেখানে কাজিনদের মুসলিমদের একই বিছানায় শোয়ে শোয়া এবং এটি ইভেন শুধু এটি নয় আমরা এখানে কিন্তু রাসুল আসলাম কিন্তু এটি বলেন না যে ছেলে মেয়েদের সাথে আলাদা করে দেয়া তিনি বলেছেন ইভেন সন্তানদের মাঝে এখানে সন্তান ছেলে এবং মেয়ে অর্থাৎ ছেলেদের ছেলেদের মাঝেও বিছানা আলাদা করে দিতে হবে মেয়েদের মেয়েদের মাঝেও বিছানা আলাদা করে দিতে হবে আর ছেলে মেয়ে যদি হয় তাহলে তো অবশ্যই অবশ্যই বিছানা আলাদা করে দিতে হবে এটি হচ্ছে কোরআনের এটি হচ্ছে হাদিসের নির্দেশ আমরা যাতে এই নির্দেশের ভায়োলেশনে কখনোই না যাই এরপর প্রিয় দর্শক যে বিষয়টি আমরা চতুর্থ যে মূলনীতির আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুদেরকে যখন ঘুম পাড়াবো আমরা এটা আরেকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম তাদের স্বাস্থ্যগত উন্নয়নের ক্ষেত্রে কি করণীয় আমরা সেখানে বলেছিলাম যে তাদেরকে অবশ্যই ডান কাঁধে ডান কাত হয়ে শোয়া এবং ডান হাতের উপর তাদের ডান যে চোয়াল এটে রেখে বা তাদের ডান গাল রেখে তারা শোবে এটি আমাদেরকে তাদেরকে অভ্যস্ত করতে হবে এটি যদি আমরা তাদেরকে অভ্যস্ত করতে পারি তাহলে শিশুদের মাঝে তাদের যে জেন্ডার ভিত্তিক তাদের যে বিভিন্ন ধরনের আকর্ষণ বিকর্ষণের যে প্রবণতা তৈরি হওয়া এটা খুবই কম তৈরি হবে এবং অনেক কম সময় তাদের মাঝে এবং অনেক অনেক পরে তাদের মাঝে তৈরি হবে অনেক আগে এই প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে না আর রাসুল্লাহ সাল্লাম তো তিনি বলেছেন কোনো একজন শিশু তার মুখের উপর যদি শোয়ে তাহলে শয়তানের মতো অর্থাৎ মুখ নিচের দিকে রেখে এইভাবে শোয়া এটি শয়তানের শোয়া শিশুর জন্য বলেছেন যেটি শয়তানের শোয়া অর্থাৎ কোনো পিতামাতা যদি দেখে যে কোনো শিশু তার পিঠের তার পেটের উপর এভাবে শুয়ে আছে অথবা পিঠের উপর সে চিত হয়ে শুয়ে আছে তাহলে তাকে অবশ্যই তার পিতামাতার দায়িত্ব হচ্ছে তাকে তখন ডান মুখী করে তাকে শুয়ে দেয়া আর বিশেষ করে পেটের উপর শোয়া এটি নিষিদ্ধ আর বিশেষ করে বুকের উপরে ভর করে শোয়া এটি তার মাঝে তার শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতা তার মধ্যে তৈরি করে দেয় তার মধ্যে বিভিন্ন ধরনের তার শারীরিক যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ডেভেলপমেন্টটা বা এগুলোর উন্নয়ন যেভাবে হওয়া দরকার সেভাবে কিন্তু এগুলোর উন্নয়ন হয় না যদি একজন শিশু তার বুকের উপর অথবা তার তার পেটের উপর যদি ভর করে শোয়ে অর্থাৎ আমাদেরকে স্বাস্থ্যগত দিক লক্ষ্য করে লক্ষ্য করেও এবং তাদের যে জেন্ডার ভিত্তিক তাদের যে তাদের যে যে সকল লজ্জাস্থানগুলো রয়েছে সেগুলোর সুস্থতার জন্য এবং সেগুলোর মাঝে যাতে কোনোভাবে বিকৃত কোনো চিন্তা চেতনা তৈরি না হয় সেজন্য তাদেরকে ডান দিকে কাঁধ হয়ে শোয়ার এই বিষয়টি তাদের জন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে এটি হচ্ছে চতুর্থ মূলনীতি পঞ্চম যে মূলনীতিটি আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুদেরকে অবশ্যই ফ্রি মিক্সিং এবং এবং যেখানে যেখানে জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক ভায়োলেন্স যেই সকল জায়গাগুলোতে হয় যে সকল অবস্থাগুলোতে হয় সেগুলো থেকে শিশুদেরকে অবশ্যই অবশ্যই দূরে রাখতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের মাথায় রাখা দরকার আমরা এটা আলোচনা করব যে আমরা এর বিপরীত বিষয়টি যেখানে শিশুরা ছেলে এবং মেয়েরা তারা একসাথেই তারা উঠা বসা করে এক জায়গায় তারা তারা থাকে এক জায়গায় তারা পড়াশোনা করে এক জায়গায় তারা খায় তাদের উঠা বসাগুলো সব একই জায়গায় সেই জায়গাতে কি কি ধরনের সমস্যা হচ্ছে সেটা আমরা যখন আলোচনা করব তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটি কতটা ভয়ঙ্কর এবং এটি কতটা ক্ষতিকারক প্রভাব ফেলছে আমরা প্রথমত যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে ফ্রি মিক্সিং অর্থাৎ যেখানে ধরুন যে শিশুরা তারা একসাথে ছেলে এবং মেয়েরা একসাথে পড়াশোনা করছে দেখুন আপনি নিজেও একবার খেয়াল করে দেখবেন যে আপনার বাচ্চারা যদি কোথাও পড়াশোনা করে যেখানে ছেলে এবং মেয়েরা একসাথে পড়াশোনা করছে ইভেন আমরা টু থ্রি ফোর ফাইভের বাচ্চাদের কথা বলছি তাদের কাছেও দেখবেন যে আপনি তাদের কাছ থেকে এমন কিছু কথা শুনবেন যে কথাগুলো আপনি শুনতে অভ্যস্ত নন বা আপনি শুনতে চান না এমন কিছু কথা তারা তাদের সাথে যারা পড়ছে বিপরীত জেন্ডারের ছেলে আপনার ছেলের কাছ থেকে অন্য কোনো তার সহপাঠিনী এমন কোনো মেয়ে অথবা আপনার মেয়ে তার সহপাঠী কোনো ছেলে এইরকম তাদের ব্যাপারে এমন কিছু কথাবার্তা শুনবেন যে কথাগুলো বিষয়গুলো আমরা চাই না যে আমাদের সন্তানরা এগুলো জানুক এগুলো শুনুক এগুলোতে তারা এত এই বয়সে তারা অভ্যস্ত হয়ে যাক অতএব আমাদেরকে এই বিষয়টি জানা দরকার আমরা এখানে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স আমরা এখানে আলোচনা করছি ইভেন একজন খুবই বিখ্যাত একটি ইউএস্টের খুবই বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রিন্সিপালকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এখানে আপনাদের ছেলে মেয়েগুলোকে আলাদা কেন পড়াচ্ছেন ছেলেদেরকে আলাদা মেয়েদেরকে আলাদা ইভেন স্কুলের প্রাইমারি স্কুলের কথা বলছি তখন তিনি বললেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে একই মানে মিক্সড জেন্ডার কনগ্রেগেশনের মাধ্যমে একই জায়গায় আমরা তাদেরকে পড়াচ্ছিলাম মিক্সড জেন্ডার ক্লাসরুম কিন্তু আমাদের এমন কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে তিক্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা তাদেরকে আলাদা করে দিয়েছি ইভেন নতুন অনেকগুলো স্টাডি এগুলো প্রমাণ করছে লিন্ডসি তিনি লিন্ডসি তার একটা গবেষণায় তিনি দেখিয়েছেন যে আমেরিকাতে মেয়েরা বালিকারা বা কন্যা সন্তানরা তারা এত দ্রুত তাদের মানে তাদের সময় হওয়ার পূর্বে বা তাদের উপযুক্ত সময় হওয়ার আগেই তারা তাদের তাদের যে ফিজিক্যাল যে চেষ্টিটি থাকার কথা তাদের যে শারীরিক পবিত্র থাকার কথা তাদের যে চারিত্রিক পবিত্রতা থাকার কথা এইগুলো তারা হারিয়ে ফেলে খুবই ছোটকালে অনেক আগেই অনেক পরিণত বয়সে পৌঁছার আগেই ইভেন এমন হয় যে এমন কন্যা শিশুদের মাঝে তাদের একটি নির্ধারিত বয়সে পৌঁছার আগে অর্থাৎ তারা বালেগা হওয়ার আগে তাদের মাঝে তাদের বিভিন্ন শারীরিক আকর্ষণ বিকর্ষণ তাদের মাঝে তৈরি হয় বিপরীত জেন্ডারের প্রতি তাদের আকর্ষণ তৈরি হয় এটি কারণ কি কারণ হচ্ছে যে তারা একসাথে যে থাকছে একসাথে থাকার কারণে এবং এমন একটা সোসাইটি যেখানে ফ্রি মিক্সিং অবাধ বিচরণ নারী এবং পুরুষের অবাধ বিচরণ সেই অবাধ বিচরণের কারণে তাদের দৃষ্টিতে এমন কিছু দৃশ্য তাদের চোখে পড়ছে অথবা তাদের মিডিয়া তাদের সিনেমা নাটক অথবা তাদের সোশ্যাল কালচার তাদের ক্লাব অথবা তাদের ক্যাম্পাসগুলোতে এমন কিছু কাজ হচ্ছে যে কাজগুলো তারা দেখছে এবং এগুলো তাদের মধ্যে প্রভাব তৈরি করছে তারাও তাদেরকে ইমিটেড বা অনুসরণ করে তারাও তেমন কাজ করতে চাচ্ছে এবং এরকম কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা গবেষণা দেখা গেল যে তিনশো জন শিশুর উপর বিশেষ করে কন্যা শিশুর উপর যখন এই গবেষণা চালানো হলো দেখা গেল যে এর মধ্যে দুইশো পঞ্চান্ন জন কন্যা সন্তান তারা এগারো বা ১৩ বছর হওয়ার পূর্বেই তাদের মাঝে বিপরীত জ্যান্ডের প্রতি আকর্ষণ এবং বিকর্ষণ তৈরি হয়েছে এবং এদের মধ্যে এমন তৈরি হয়েছে যা তাদের মধ্যে এই সামাজিক বিভিন্ন এমন অপকর্ম দেখে তাদের নিজেদের মাঝে এমন অপকর্মে জড়িত হয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়েছে তাদের মধ্যে এমন টেন্ডেন্সি এমন চিন্তা চেতনা তৈরি হয়েছে তারা পরস্পর পরস্পরের সাথে যখন বন্ধু বন্ধুদের সাথে অথবা তারা তাদের man and female and and women friends অথবা তাদের মেল অ্যান্ড ফিমেল ফ্রেন্ডসদের মাঝে তারা যখন এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে যায় তখন তারা এই সকল ইস্যুগুলো তাদের আলোচনায় বারবার ফিরে আসে এটি গবেষণাতে প্রমাণিত হয়েছে অথবা আমরা অনেক সময় এরকমই দেখি যে অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরও এমন কিছু তাদের মানসিক তাদের তাদের মূল তাদের চরিত্রগত এবং তাদের তাদের জেন্ডারগত হয়তো এমন কিছু এমন কিছু আমরা দুর্ঘটনার কথা আমরা জানি পত্র পত্রিকার মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে যেগুলো আমাদেরকে খুবই খুবই আমাদেরকে ব্যথিত করে অর্থাৎ এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে তাদেরকে অবশ্যই যখন তারা বিপরীত জেন্ডারের কোনো ব্যক্তিকে দেখবে তখন তারা তাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে এবং ফ্রি মিক্সিং হবে এমন কোনো অবস্থা তাদেরকে নিয়ে না যাওয়া আমরা তো এখন যেমন যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি এমন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের তৈরি করা দরকার বা পাঠানো দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে তারা পড়াশোনা করবে সেখানে আলাদা থাকবে প্রত্যেকের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো দরকার এমন কোনো ক্লাব এমন কোনো সোসাইটি এমন কোনো কোনো প্রোগ্রামে তাদেরকে নিয়ে যাওয়া উচিত হবে না যেখানে এরকম ফ্রি মিক্সিং থাকবে ছেলে এবং মেয়েদের একই ব্যবস্থা থাকবে অবশ্যই আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট যেখানে থাকবে সেখানেই শুধুমাত্র তাদেরকে নিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে জেন্ডার সম্পর্কে স্পেসিফিক তাদেরকে ধারণা দেওয়া উচিত যে এই হচ্ছে জেন্ডার সম্পর্কে ইসলামের নীতিমালা বিপরীত যে জেন্ডার যারা রয়েছেন তাদের প্রতি তাকানো তাদের সাথে কথাবার্তা বলা ইত্যাদির ক্ষেত্রে এই হচ্ছে ইসলামের আচরণবিধি না হলে আমরা পশ্চিমা সমাজের যে সংস্কৃতির কথা বলেছি সেখানে ইভেন ইভেন যে সকল বাচ্চারা প্রাইমারিতে যারা পড়াশোনা করছে যারা এখনও সেকেন্ডারিতে অর্থাৎ যারা ক্লাস এইটের পর এখনো যারা উপনীত হয় না এই ক্লাস সিক্স সেভেনের মধ্যেই বাচ্চাদের মধ্যে এই যে তাদের তাদের যে এই যে চারিত্রিক যে অধপতন যে স্খলন চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার মতো যে সকল কার্যকলাপ আমরা তাদেরকে দেখি বিশেষ করে এই যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ইত্যাদি নামে যে সংস্কৃতি ছোট বাচ্চাদের মাঝে তৈরি হচ্ছে এগুলো তাদের চরিত্রকে যে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমরা বুঝতে পারছি মানবতার কিভাবে অবক্ষয় হচ্ছে অথবা এই অবক্ষয় থেকে যদি আমরা তাদেরকে রক্ষা করতে চাই আমাদের শিশুদেরকে আমরা মুসলিম শিশুদের কথা বলছি যাদের মাঝে ইসলামিক আইডেন্টিটি বা ইসলামিক পার্সোনালিটি যাদের মাঝে আমাদের তৈরি করার কথা তাহলে আমাদেরকে অবশ্যই জেন্ডার সম্পর্কে তাদেরকে এই সকল মৌলিক ধারণাগুলো তাদেরকে অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে তো প্রিয় দর্শক এই সকল মৌলিক ধারণাগুলো আমরা আমাদের এই পর্বে আলোচনা করলাম আগামী পর্ব থেকে আমরা অবশ্যই আলোচনা করব যে শিশুদের মাঝে আমরা যে নারী পুরুষদের মধ্যকার আচরণগুলো কি হবে এই আচরণগুলো সংক্রান্ত বিধিবিধানগুলো ইসলাম কি বলেছে সেই সকল আচরণ বিধিগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী পর্বে সেই পর্বে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কিছু দিক নির্দেশনা আমরা কোরআন এবং সুনার আলোকে সেখানে আলোচনা করার চেষ্টা করব এই বলে আজকে এখানে শেষ করছি হাদা ওসল্লাহ সুবাহ আলা আলা নবীনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته